و محترم حضرات مربیان کرام و دیگر مسلیان عظام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে এসে জুমার সালাত আদায় করার তৌফিক এনায়েত করছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা শাবান মাসের চোদ্দ তারিখের জুমায় উপস্থিত গত রাতে সাবে বরাত পালন করা হয়েছে আমি এ সম্পর্কে সামান্য আলোচনা করতে চাই ইসলাম আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লামের মাধ্যমে পূর্ণতা লাভ করেছে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে আপনি ঠিক মতো পৌঁছিয়ে দিন ওয়াইল্লাম তাফআল যদি আপনি তা না করেন ফামা বাল্লাগতা রিসালাতাহু তাহলে আল্লাহর রেসালতের দায়িত্ব আপনি আদায় করেন নাই বলে বিবেচনা করা হবে আল্লাহ রসুল সাল্লামকে এত কঠোর ভাবে আল্লাহ রব্বুর আলমী নির্দেশ দিলেন যে আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা কিছু নাজল করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা কিছু অবতীর্ণ করা হচ্ছে সবকিছুকে ঠিক মতো পৌঁছে দিবেন আল্লাহ রসুলকে গোপন করেছেন আল্লাহ রসুল সাল্লাম কোন কিছুই গোপন করেন নাই এই জন্যই নবুয়াতের দীর্ঘ তেইশ বছর পর্যন্ত নবুয়াত প্রচার করে যখন বিদায় লগ্নে এসে গেলেন বিদায় হবের ভাষণ দিচ্ছেন আরাফাতের ঐতিহাসিক ভাষণের এক পর্যায়ে বললেন ও আমার সাহাবিরা কেয়ামতের মাঠে তোমাদেরকে যেভাবে প্রশ্ন করা হবে ঠিক তেমনি ভাবে আমাকেও প্রশ্ন করা হবে আমাকে আল্লাহ রাব্বুল আলমিন দায়িত্ব দিয়েছিলেন নবুয়াত এবং রেফালাতকে তোমাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমাকে জিজ্ঞেস করা হবে আমি ঠিক মতো পৌঁছিয়েছি কিনা তোমাদেরকে সাক্ষী নেওয়া হতে পারে ও আমার সাহাবিরা বলো আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু আমি কি পৌঁছিয়েছি আমি কি পৌঁছিয়েছি আমি কি আল্লাহর দায়িত্ব ঠিক মতো আদায় করেছি আল্লাহ রাসুল সাল্লাহ যখন প্রশ্ন করলেন সাহাবাহিক উত্তর দিলেন নাম আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ দেওয়া এবং নবুয়তের দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছেন আপনি আল্লাহ রাব্বুল আলমের পক্ষ থেকে দেওয়া দায়িত্ব আপনি যথাযথ আদায় করেছেন আমানতকে পৌঁছে দিয়েছেন এবং উম্মতের জন্য কল্যাণময় আপনি কাজ করেছেন আল্লাহ রসুল সাল্লাম এরপরে আকাশের দিকে আঙ্গুল তুলে আহু আঙ্গুলগুলো উপরে উঠাচ্ছেন আর নিচে নামাচ্ছেন আর বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি মনে হচ্ছে একটা বিদায়ী অনুষ্ঠান এইখান থেকে ভাষণ দিয়ে চলে আসলেন মোদ্দালাফার মাঠে অথবা মিনার মাঠে আবার যখন ভাষণ দিচ্ছিলেন বিদায় হজের ভাষণের কয়েকটা অংশ ছিল এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলমিন জিব্রাইলকে পাঠালেন কোরআনের সর্বশেষ আয়াতে اليوم أكملت لكم دينكم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا اليوم أكملت لكم دينكم হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনার মুসলিম জাতিকে জানিয়ে দিন আমি আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিলাম পরিপূর্ণ করে দিলাম এবং আমার নেয়ামত তথা ওহি যে নেয়ামত আল্লাহর পানি নাগর হচ্ছিল সেই ওহির নেয়ামতকে আত্মান্ত আমি তাম করে দিলাম সমাপ্ত করে দিলাম এবং কামত পর্যন্তর জন্য দিন হিসেবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম আকমাল তুলাকুম দিন আকুম দিনকে মোকাম্মাল করে দিলাম এখন দিন মোকাম্মাল হলো কিন্তু লোকেরা পাবে থেকে চোদ্দশো বছর পরে এই ধানমন্ডির হাতেমবাগের মুসল্লিরা আল্লাহকেও দেখে নাই নবীকেও দেখে নাই এরা ইসলাম থেকে পাবে সেই মুকাম্মাল দিন কোথায় পাবে আল্লাহ রসুল সাল্লাম তখন বললেন তারা তফিক আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি লঙ্কাদিল্লা লঙ্কাদিল্লু মা তামাত্তাকুম বিহিমা তোমরা পথভ্রষ্ট হবে না পদস্খলিত হবে না পদচ্যুত হবে না গুমরা হবে না মা তামাত্তাকুম বিহিমা যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে মজবুত করে ধরবে সেই দুটো জিনিস কি কিতাব আল্লাহি এক নাম্বার হলো আল্লাহর কিতাব কোরআন শরীফ দুই নাম্বার কি অসুন্না তারা সৌলিহি আল্লাহর রাসুলের সুন্না তথা সহি হাদিস গুলো এইভাবে উম্মাদকে দিক নির্দেশনা দিলেন এরপরে শুধু এ পর্যন্তই ক্ষান্ত করেন নাই আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম এরপরে বললেন ভবিষ্যতে অনেক দল হবে মত হবে আজকে অনেকেই প্রশ্ন করে এত দল এত মত আমরা কোথায় যাব সেই সমাধানও কোরআন দিয়ে দিয়েছে কোরআনুল করিমের সুরায় নেসার উনষাট নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন فإن تنازعتم في شيء যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও বিতর্কে লিপ্ত হও বিতর্ক দেখা দেয় এক ইমাম সাহেব বললেন এক রকম আর একজন বললেন আর রকম একজন হুজুর বললেন এক রকম আর একজন বললেন আর এক রকম এরকম যদি দিমাগ দেখা দেয় বিতর্ক দেখা দেয় তাহলে কোথায় যাইবা অনেকে এটা বলেও যে আমরা কোথায় যাব তোমরা কোথায় যাবা সে সমাধান আগেই দিয়ে দেওয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন ফি শাইইন যখন তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হবে বিতর্কে লিপ্ত হবে তোমরা সেটাকে আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরিয়ে দাও আল্লাহর দিকে ফিরিয়ে দাও মানে কোরআনের সঙ্গে মিলাও রাসুলের কাছে ফিরিয়ে দাও মানে সহি হাদিসের সঙ্গে মিলাও এই দুইটা অনুযায়ী যে বলবে তারটা মানো চারটা কোরআন এবং শূন্য অনুযায়ী মিলবে না ওটা বর্জন করো সোজা কথা আর কোন গোপন আছে মধ্যে কিছু এরপরে আল্লাহ রাসুল সাল্লাম বললেন শুনে রেখো আমার উম্মাদের যত পিছনে চলে যাবে অত গুমরাহি বাড়তে থাকবে আল্লাহ রাসুল সাল্লাম বললেন মাইয়া ইসমিনকুম فسيرى اختلافا كثيرا নেশকাতের ত্রিশ নম্বর পৃষ্ঠা বাবুল এতেসাম বিল কিতাব সুন্না এর ভিতরে এটা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মাইয়াইশ মিনকুম তোমাদের থেকে যারা ইয়াইশ জীবিত থাকবে পরবর্তীতে আসবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা অনেক মতভেদ দেখবে অনেক দল দেখবে বিতর্ক দেখবে তখন তোমরা কি করবে কোন বড় পেশাব কি বলে তা দেখবে কোন বড় ইমাম সাহেব কি বলেন তা দেখবে না আল্লাহ রসুল তা বলেন নাই পরিষ্কার করে দিলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল রাশিদিন আল তামাসসাকু বিহা ওয়া আলাইহা বিন নাওয়াজিজ আলাইকুম তখন তোমাদের জন্য বাধ্যতামূলক হলো আলাইকুম লাজিমুন আলাইকুম মাদ্রাসার ছেলেরা বুঝবে এটা আলাইকুম আপনার আপনাদের একটা আলাই